আমি হয়েছি দিওয়ানা যাব আমি সোনার মদিনা কবে যাব সেটাই মনে আমার বেদনা মনে আমায় বেদনা মেদিনা মেদিনা মেদিনা মেদিনা যেতে চাই আমি যে সদর Medina Medina Medina Medina Medina যেতে চাই আমি যে সদরই Medina Medina Medina Medina Medina যেতে চাই আমি যে সদরই মেদিনা নসিবে জুটিবে বুঝিতে পারি না নসিবে জুটিবে বুঝিতে পারি না শুধু চাই অতি তার সোনার Medina Medina Medina Medina Medina যেতে চাই আমি যে সদর মেদিনা যেথায় ছোনবি সোনার মেদিনা যেথায় সোনার মেদিনা সেথায় যাব আমি মনেতে দিবানা মেদিনা মেদিনা মেদিনা মেদিনা যেতে চাই আমি যে সদর Medina Medina Medina Medina Medina যেতে চাই আমি যে সদর মেদিনা সুন্দর কথা শুনবে প্রতি বছরে যাই আমি ফিরে ফিরে তাকাই প্রতি বছরে যাই আমি ফিরে ফিরে তাকাই ডাকো না ডাকো না আমায় গো দয়া বই পারি না আমি যে আমি যে দিবানা Medina Medina Medina Medina Medina Medina Medina Medina যেতে চাই আমি যে সদরই মদিনা দয়াবান খোদাময় নসিবে হবে না শয়নে সপনে দেখো কি হবে না রবানা রবানা ওগো মোর বানা তিতারে কাবা তিতারে مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ যেতে চাই আমি যে সুদূর মদিনা সুন্দর শুনবেন দেখিতে পারি না তোমারি মদিনা দেখিব কবে যে মনেতে বসনা দেখিতে পারি না তোমারি মদিনা দেখিব কবে যে মনেতে بسود سبودین بھبشنا جبی توہ مدینہ دینا سیفو دین جبی تو مدینہ دیکھی بھی کعبہ دیکھی بھی مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ جتے دینا چائے امی سدرو جی، مدین مدینہ مدینہ مدینہ مدینہ مدینہ না যেতে চাই আমি যে সুদরই মেদিনা